সহস্রাধিক বৎসর পূর্বে উপনিষদের ঋষিরা তাদের প্রজ্ঞা তাদের অবিনাশী ধ্যানকে ধ্বনিরূপ করেছে দিয়েছিলেন উপনিষদে আমরা আজকের অনুষ্ঠান শুরু করব উপনিষদের সেই ধ্যানের ধ্বনিরূপ দিয়ে अथमा सद्गमायो तमसो ज्योतिर्गमाय मृतर्मा मृतङ्गमायो আমাকে অসৎ থেকে সতে নিয়ে চলো আমাকে অন্ধকার থেকে নিয়ে চলো আলোতে আমাকে মৃত থেকে অমৃত লোকে উত্তরণ ঘটাও আপনাদের কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি স্মৃতি মাঝে মধ্যে আমাকে প্রতারণা করে এবং গলায় মাঝে মধ্যে ধরে আসে গলা তবুও আমি চেষ্টা করব যতখানি পারা যায় স্পষ্টতরভাবে এইসব কথামালা উপহার দিতে আমরা জানি খ্রিস্টের জন্মের সহস্রাধিক বৎসর পূর্বে উপনিষদের এই বাণী আমাদের অস্তিত্বের সংকটকে ঘনীভূত সংকটকে সেই সংকট থেকে উত্তরণের পথকে বাতলে দিয়েছে আমাদের আজকের অনুষ্ঠান উপনিষদের সেই অবিনাশী বাণী দিয়ে আমরা শুরু করতে চাই এরপর সংস্কৃত কাব্য সাহিত্য নাটকে সর্বাধিক জনপ্রিয় কবি কালিদাস কালিদাসের কাল নিয়ে বিতর্ক আছে বিতর্ক আছে তার জন্মস্থান এবং জাতি সত্তা নিয়ে কেউ বলেন খ্রিস্টপূর্ব প্রথম শতক কেউ বলেন খ্রিস্টাব্দ চতুর্থ পঞ্চম শতক সে যাই হোক তার জন্মস্থান জন্মকাল জাতিসত্তা নিয়ে যত বিতর্ক থাক তর্কাতীত তার সৃষ্টিকর্ম অবিস্মরণীয়তার নাট্য নাট্যকর্ম এবং কাব্য আমরা কালিদাসের সেই অমর কাব্য মেঘদূত থেকে শুরু করব আবৃত্তি তার নির্বাচিত কাব্যের দুটো খণ্ড বর্তমান এক পূর্ব মেঘ দুই উত্তর মেঘ পূর্ব মেঘ থেকে তিনটি শ্লোক এবং উত্তর মেঘ থেকে একটি শ্লোক আমি জানি সংস্কৃত ভাষা এর অর্থ আমাদের অনেকের কাছে স্পষ্ট নয় এজন্যে আমি সংস্কৃত শ্লোক বলবো এবং তার আধুনিক বাংলা অনুবাদ যেটা বিখ্যাত কবি বুদ্ধদেব বসু করেছেন সেই বুদ্ধদেব বসুকৃত অনুবাদ শোনানো হবে আমার শ্লোকের পরে এবং এই আধুনিক অনুবাদে কণ্ঠ দিয়েছে কণ্ঠশীলনের ছাত্রীরা শুভ্রা আলম সুবিদিতা চন্দ এবং কামরুন্নাহার শোভা আমি মেঘদূত কাব্যের প্রথম যে শ্লোক তার থেকে শুরু করছি কশ্চিৎ বিরহ গুরুণা সুয়াধিকার প্রমাত্তা সাপেনস্তমিত মহিমা বর্ষভোগ্যেন ভর্তুহা যক্ষচক্রে জনকতনয়া স্নান পুণ্যদকেশু স্নিগ্ধোৎসায়া তরুষু বসতিং রামগিরিয়াশ্রমেষু জনক যক্ষের কর্মে অবহেলা ঘটল বলে সাপ দিলেন প্রভু মহিমা অবসান বিরহ গুরুভার ভোগ্য হল এক বর্ষকাল বাদল বাসা রামগিরিতে তরুগণ স্নিগ্ধ ছায়া দেয় যেখানে এবং জলধারা জনকতনায়ার স্নানের স্মৃতি মেখে পুণ্য तस्मिन्नद्रौ क्वचिदबलविप्रयुक्तः च कामि নিত্যমাসান কনকবলয় ভংসরিক্ত প্রকাষ্ঠ আষড়স্য প্রথম দিবসে মেঘমাশ্লিষ্ট সানুম বপ্রক্রীড়া পরিণত গজ প্রেক্ষণীয়াং দাদার্ষা যখন আট মাস কাটল সে পাহাড়ে কান্তাবিরহিত কামুকের সোনার কঙ্কন স্খলিত হয়ে তার শূন্য হল মণিবন্ধ দেখল মেঘোদয়ে ধুমল গিরিতটে একদা আষাঢ়ের প্রথম দিনে বপ্রকেলি করে শোভন গজরাজ আনত পর্বত গাত্রে त्वमरुहं पवनपदवी मुदगृहीतालकन्ता प्रेक्षिष्यन्ते पथिकवनिता प्रत्तदस्य सत्य कत्सन्नद्धे विरहविधुरां जायम् न स्यदन्यापहमिव जन यः परधीनवृत्तियः যখন আরোহণ করবে বায়ুপথে পথিক বনি তারা অলক তুলে গভীর প্রত্যয় দেখবে তোমাতেই প্রিয়ের আগমন আশ্বাস আমার মতো নর যেজন পরাধীন বলতো সে কি পারে দৈতার বিরহ ভরাতুর ব্যথা না করে দূর গগনে তুমি যবে উদিত শিখরি দশনা পক্যবিম্বাধরেষ্ঠি মধ্যেক্ষামা চকিত হরিণী প্রেক্ষণা নিম্ন নাভি শনিভার দলস গমনাস্তোক নম্রাস্তনাভিয়াঙ্গ या तत्र वति সৃষ্টিরদ্দৈব ধাতু তন্নি শ্যামা আর সূক্ষ্মদন্তিনী নিম্ন নাভি ক্ষীণ মধ্যা যখন গুরু বলে মন্দলয়ে চলে চকিত হরিণীর দৃষ্টি অধরে রক্তিমা বক্তবিন্দে শীতল স্তনভারে ঈষৎ ঈষৎনতা সেথায় আছে সেই বিশ্বস্রষ্টার প্রথম যুবতীর প্রতিমা বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ এই চর্যাপদ রচনা করেছিলেন বৌদ্ধ সিদ্ধাচার্যগণ বাংলা বিভাগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মহ মহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজ দরবার লাইব্রেরি থেকে এগুলো আবিষ্কার করেন ভাষাচার্য ডক্টর শহীদুল্লাহর মতে সপ্তম খ্রিস্টাব্দ থেকে এগুলোর রচনা আরম্ভ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে দশম থেকে দ্বাদশের মধ্যে এগুলো সৃষ্টি বৌদ্ধ সিদ্ধাচার্যগণ সেদিনের সাধারণ মানুষের জনজীবনের ভাষাকে অবলম্বন করে এই চর্যাপদগুলো রচনা করেছেন এখানে আছে বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের নির্বাণ তত্ত্বের কথা জাগতিক জীবনের জ্বালা যন্ত্রণা ভোলার জন্যে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্যে সেদিনের মানুষের জনজীবনে প্রচলিত ভাষায় রচনা করেছেন এই চর্যাপদগুলো এখানে আছে বৌদ্ধ ধর্মের নির্বাণ তত্ত্বের কথা আমরা বাঙালি জাতি হিসেবে আমাদের সেই ঐতিহ্যকে স্মরণ করব গর্বের সঙ্গে ধারণ করব আমাদের পূর্বপুরুষের সেই স্মৃতিময় অবিনাশী পঙ্ক্তিমালা আমি এখানে অজস্র বৌদ্ধ সিদ্ধাচার্যদের অনেকগুলো পদ উপহার দেব না এখানে কেবল কাহ্নপা এবং ধেনধন পায়ের দু একটি কবিতা কিংবা চর্চা শোনাব প্রথমে কাহ্নপা আলিয়ে কালিয়ে বাটরুন্ধেলা তা দেখি কন্হ বিমান ভইলা আলিতে কালিতে বাট অবরুদ্ধ হইল তাহা দেখি কানুপদ বিমন হইল কন্হ কহি গই করিব নিবাস যো মন গো আস জানু তুই কোথা গিয়ে করিবি নিবাস যারা মনোগচর তারাই উদাস তে তিনি তে তিনি তিনি হো ভিন্না ভনই কন্নু ভব পরিচ্ছিন্না তারা তিন তারা তিন তিন হয় ভিন্ন কানুভনে মোরা হই ভব পরিচ্ছিন্ন যে যে আইলা তে গেলা অবনা গবনে কন্হ বিমান ভইলা যারা যারা এসেছিল তারা তারা গেল গমনা গমনে কানু বিমন হইল হেরিছে কন্হি নিয়রি জিনুর বট্টই পৈসই কানুর নিকটে আসে জিনপুর হেরি কানু ভনে মোহ হেতু প্রবেশিতে নারী এবং কর দীর্ঘ খোড় মরিয়ু বিবিহ বিয়াপাক বন্ধন তড়িও এবং রূপ দৃঢ়বদ্ধ বাখর মূর্তিয়া বিবিধ ব্যাপক যত বন্ধন তরিয়া কাহ্ন বিলাসব মাতা সহজ নলিনী বন পৈসিনী বিতা কৃষ্ণাচার্য আসবেতে মাতি লীলা করে সহজ নলিনী বনে পশি নির্বিকারে জিম জিম করি না করি তিম তিম তথতা মগল বরিসই করিরা করিনি দেখি ছাড়ে তৃষ্ণা মদ তথা কানু বরিশয়ে তথতা যে মদ সড়গৈসো আলসো হবে শুধ ভাবা ভাব বলাগো শুধ ঘটগতিকা সকলেই স্বভাবত শুদ্ধ ভাবাভাব বালমাত্র নহে অবিশুদ্ধ দশ বল রন হরি ওই দশ দিছে বিদিয়া করি দমকু অকিলে দশ দিকে দশবল আরোহণ করি অক্লেশে দমন করে বিদ্যারূপ করি এবারে ঢেনঢন পয়ের পদ যার সঙ্গে বাঙালি জীবনের সম্পর্ক অত্যন্ত গভীর সেদিনে যে শূন্য হাড়ির ঘোষণা দিয়েছিলেন ঢেন্ঢান পা আজও বাঙালি জীবনে সেই শূন্য হাড়ির যন্ত্রণা বর্তমান আমরা সেই আদি কবি চর্যাপদের সেই প্রাথমিক যুগের কবির সেই অভাবের বাঙালি জীবনের কথকতা বর্ণনা করব চাল তোমর ঘর নাহি পড় বেশি তো ভাত নাহি নিতিয়া বেশি আমার ঘর নাহি প্রতিবেশী হাড়িতে নাহি কো ভাত নিত্যই প্রবেশী ব্যঙ্গ সংসার বড হিল যাই দুহিল দুধুকি বেন্টে জামাই এ বেঙ্গ সংসার মোর বাড়িয়াই যায় দোহা দুধ কি আশ্চর্য বাটিতে সবাই বলদ বিয়া এলো গো বিয়া বাঁধে পিতা দুহিয়ে তিনা সাধে বলদ যে বিয়াইল গাভী হয় বন্ধা পিঠকে দহন করি এই দিন সন্ধ্যা যোধি বুধি শোধনি বুধি जोस চৌর সই সাধি বালকের যাহা বুদ্ধি জ্ঞানীর তা নয় যেই চিত্ত চোর সেই পুনঃ সাধু হয় নীতি নীতি শিয়ালা সিয়ে সমযুঝই ঢেন্ধান পদের গীত বিরলে বুঝই নীতি শিয়াল যে সিংহসনে জুঝে ঢেন ঢন পাদের গীত কেহ কেহ বুঝে চতুর্দশ শতাব্দীর শেষ দিকে রচিত হয় বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এই কাব্যে রাধাকৃষ্ণের প্রেমের বর্ণনা আছে তবে চৈতন্য পরবর্তী প্রেমের কাব্যের সঙ্গে এর পার্থক্য প্রচুর এখানে গ্রাম্য রাধা নায়ক কৃষ্ণকে ভালোবাসে এবং আদি মধ্যযুগের এই বিখ্যাত কবি বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন বিশাল কাব্য তেরো খণ্ডে বিভক্ত এই কাব্যের বিস্তারিত অংশ আমি উদ্ধার করব না আমি কেবল তার বংশীখণ্ডের থেকে সামান্য অংশ এখানে উচ্চারণ করব রাধা বংশীকণ খণ্ডে কৃষ্ণ বিরহের সেই কথা বলেছে কেনাবাসী বাই বড়াই কালিনী নই কুলে কেনাবাসী বাই বড়াই এগোঠ গোকুলে আকুল শরীর মোর ব্যাকুল মন বাসির শব্দে মো আউলাইল রান্ধন কেনা বাঁশি বড় বায় বড়াই সেনা কোন জনা দাসী হয়া তার পায়ে নিশিব আপনা কেনা বাসি বায়ে বড়াই চিত্ত তেরো হরিষে তার পায়ে বড়াই ম কইল কোন দোষে পাখি নহ তার ঠাই উড়ি পড়ি যাও মেদনী বিদার দাও পথিয়া লুকাও বন পড়ে আগ বড়াই জগজনে জানি মোর মন পড়ে জহ্ন কুম্ভারের পনি আন্তর শুকায় মোর কান্নাভিলাষে বাসলি শিরে বন্দি গাইল চণ্ডী দাসে শ্রীকৃষ্ণ কীর্তনের পর রাধা এবং কৃষ্ণ বিষয়ক প্রেমলীলা বর্ণিত হয়েছিল এক অদ্ভুত মিত্র ভাষায় মৈথিলিকে অবলম্বন করে এই উপমহাদেশের নানা প্রাদেশিক ভাষার সংমিশ্রণে রাধা কৃষ্ণ প্রেম বিষয়ক প্রেম বিষয়ক লীলাকে বর্ণনা করা হয়েছে ব্রজবুলি ভাষায় আমরা সেই ব্রজবুলি ভাষা থেকে গোবিন্দ দাস বিদ্যাপতি এদের কয়েকটি পদ উপহার দেব বিদ্যাপতির মাথুর পর্যায়ের বিদ্যাপতির রূপানুরাগ পর্যায়ে এবং গোবিন্দ দাসের অভিসার পর্যায়ের পথ প্রথমেই আমরা রূপানুরাগের প্রসঙ্গে আসব হাথক দর্পণ মাথক ফুল নয়নক অঞ্জন মুখক তম্বুল হৃদয়ক মৃগমদ গীমক হার দেহক সর্বচ গেহক সার পাখিক পাখ মীনক পানি জীবক জীবন হামইছে জানি তুহু কইছে মাধব কহ তু ময় বিদিয়াপতি কহ দুহু দোহা হই এবারে আমরা মাথুর পর্যায়ের পথটি শেষে বলবো এই জন্যে যে ওটা বিরহের পথ কৃষ্ণ যখন রাধাকে পরিত্যাগ করে মথুরা চলে গেছে বিরহিণী রাধার অন্তরের আত্মিকে বিরহের বেদনাকে প্রকাশ করা হয়েছে সেই পদে আমরা এবারে অভিসারের পদে চলে আসছি কণ্টক গাড়ি কমল ছম পদতল মঞ্জির চিরহি ঝাপি গাগরি বারি ঢারি করি পি চলো চলো তহি অঙ্গুলি চাপি মাধব তুয়াভি সার কলাগি দূতর পান্থ গমন ধ্বনি সাধয় মন্দিরে ইয়ামিনী জাগি যুগ নয়ন মুদি চলু ভামিনি তিমির পয়ানক আসে কর কঙ্কন পন ফণি মুখ বন্ধন শিখই ভুজগ গুরু পাশে গুরুজন বচন মুগদ সম মানই আন শুনই কহান পরিজন বচনে মুগদি সমহাচই গোবিন্দ দাস পরমান আমরা এবারে আর একটি অভিসারের পথ উচ্চারণ করব মন্দির বাহির কঠিন কপাট চলইতে সংকিল পঙ্কিল বাট তহি অতি দূরতর বাদর দোল বারিকি বারই নীল নিচল সুন্দরী কইছে করবি অভিসার হরিরহ মানস শিরধনি পার ঘন ঘন ঝন ঝন বজরণী পাত শুনইতে শ্রবণে মরমজরি জাত দশ দিশ দামিনী দহন বিথার হেরইতে উচকই লোচনতার ইথে যদি সুন্দরী তেজবি গেহ প্রেম কলাগি উপেক্ষবি দেহ গোবিন্দ দাস কহে ইথে কি বিচার ছুটল বান কিয়ে যতনে নিবার আমরা ব্রজবুলির শেষ পর্যায়ে মাথুর বা বিরহের সেই বিখ্যাত উক্তি উচ্চারণ করব এ সখী আমারি দুঃখের নাহি ওর এ ভরবাদ্র মাহ ভাদ্র শূন্যা মন্দির মোর ঝম্পি ঘনগর্জন্তি সন্ততি ভুবন ভরি বরি খিয়া কান্ত পাহুন কামদারুন ফাটি যাও তো থাকিয়া তিমির দিগ ভরি ঘোরইয়ামিনী অথির বিজুরিক পাতিয়া বিদিয়াপতি কহ কইছে গুঙায়বি হরিবিনে দিন রাতিয়া